পড়া যুবকেরা চূড়ান্ত চলবে জিহাদ কিয়ামত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে চির দুর্দান্ত চির মুজাহিদ হব না যে বাতিলের পরাজয় করব চূড়ান্ত ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ নাহমাদুহু আম্মা বাদ আমি এই সংক্ষিপ্ত আহ্বানটি ওই সকল মুসলমানদেরকে আল্লাহর রাস্তায় জিহাদের বিষয়ে সতর্ক করার জন্য পেশ করছি যারা দ্বিধায় রয়েছেন যে তারা কি সম্মান ও শ্রেষ্ঠত্বের পথে বের হবেন নাকি লাঞ্ছনা আর অপমানকে সঙ্গী করে পেছনে রয়ে যাবেন হে আমার প্রিয় ভাইরা আমি আপনাদের জন্য এই পয়গাম এই বিশ্বাসের সাথে পেশ করছি যে আপনি অন্য সকল মানুষের চাইতে মুজাহিদিনদের নিকট অধিক নিকটবর্তী জিহাদের ময়দানে আসার পূর্বে কম বেশি সকল মুজাহিদিনকেই এই দ্বিধা ও সংশয়ের স্তরগুলোকে অতিক্রম করতে হয় শুধুমাত্র অল্প কিছু সাহসী মানুষই কয়েক দিন কয়েক ঘন্টা বা কয়েক মিনিটে সিদ্ধান্ত নিতে সক্ষম হন আর বাকিদের সময় বয়ে যেতে থাকে এমনকি তারা তাদের জীবন সায়ান্নে উপনীত হন কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রকার সিদ্ধান্তেই উপনীত হতে পারেন না হে আমার ভাইয়েরা এটা ভাববেন না যে আপনাদের এই অসহায় ভাইয়ের আপনাদের অবস্থা সম্পর্কে কোনো ধারণাই নেই আমি আপনাদের মাঝে এত দীর্ঘ সময় অবস্থান করেছি যে আমি নিজেকে আপনাদের অনুভূতির অনেক নিকটে মনে করি যেন আমি আপনাদের ব্যস্ততা ও নিরবতার মধ্যকার ওই সকল পিছুটানগুলোকে চাক্ষুষ দেখতে পাচ্ছি যা আপনাদের হৃদয়গুলোকে জিহাদের ভালোবাসায় কানায় কানায় ভরে উঠতে বাধা দিচ্ছে যে ভালোবাসা আপনাদের হৃদয়ের গভীরে প্রথিত আছে জিহাদের প্রতি আপনাদের সেই ভালোবাসাই আজ বিভ্রান্ত হয়ে আছে বিশাল জনসমুদ্রে একাকী এক অপরিচিত ব্যক্তির মতো একটি উদাস নির্জন মনের মতো যা সর্বদা একজন বন্ধুর তালাশ করছে এমন এক বন্ধু যা আপনাদেরকে এই বিভ্রান্তি থেকে মুক্ত করে মহা সাফল্যের পথ দেখিয়ে দিতে পারে এই শব্দগুলো যার মাধ্যমে আমি আপনাদেরকে এত কাছ থেকে ডাকছি তা আমার দেহেরই অংশ যা আমি সুগন্ধির মতো বাতাসে ছড়িয়ে দিয়েছি যাতে এর ঘ্রাণ আপনাদের হৃদয়গুলোকে প্রশান্তি দিতে পারে আর যাতে এর মাধ্যমে আমি আপনাদের হৃদয়গুলোতে জিহাদের প্রতি ভালোবাসার বীজ বুনতে পারি এই আশায় যদি আমি নিজের রক্তের বিনিময় হলেও সেই বীজ আবাদ করতে সক্ষম হই তাহলে সেটা থেকে সবুজ শ্যামল বৃক্ষ অদম্য ঢেউয়ের মতো উত্তরোত্তর বৃদ্ধি পাবে হায় আফসোস যদি এই শব্দগুলো ছাড়া আপনাদের জাগ্রত করার জন্য আর কোনো পন্থা থাকতো তাহলে আমি নিশুতি বাতাসের মতো উড়ে আপনাদের কাছে এসে পৌঁছাতাম আর আপনাদের প্রত্যেকের কাঁধে হাত রেখে ঝাঁকুনি দিতাম এবং চোখে চোখ রেখে আল্লাহ সুবাহানুয়া তালার এই পয়গাম শোনাতাম إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير অর্থাৎ যদি তোমরা বের না হও তাহলে তিনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন আর তোমাদের স্থানে অন্য জাতিকে আনবেন তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না হায় যদি আমার কাছে এতগুলো জান থাকতো যত পরিমাণ চুল আমার মাথায় আছে তাহলে জুমার দিন আমি ওই সকল যানগুলোকে মসজিদে মসজিদে মুসলমানদের কাছে পাঠাতাম এবং তাদের সতর্ক করতাম হে হাইয়া আলাসলাহ এর ডাকে সারাদানকারীগণ তোমরা কিছুতেই নিরাপদ থাকবে না যতদিন না তোমরা হাইয়া আলাল জিহাদের ডাকে সাড়া দাও হে আমার ভাই আমি আপনাকে ঠিক আপনাকেই বলছি জিহাদের প্রতি ভালোবাসা আর কতকাল কেবল কল্পনা আর মৌখিক দাবি পর্যন্ত আটকে থাকবে আর কতদিন এই ভালোবাসা কেবলমাত্র মুসলমানদের দুরবস্থা দেখে লজ্জা বনত অশ্রু ফেলে কোনো কবিতা বা সঙ্গীত শুনে আবেগী হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে এর আগে কি আর বাড়তে পারবে না আপনি আর কতদিন এই ভালোবাসাকে কেবলমাত্র অবসর সময় পার করার মুখরোচক আলোচনা বানিয়ে রাখবেন আমাদের না কোনো চটকদার সমালোচকের দরকার আছে না কোনো সহানুভূতির দরকার আছে আমরা তো আপনাকে মুজাহিদিনদের কাতারে সামিল দেখতে চাই আর আমরা এই চেষ্টাই করে যাব যতক্ষণ পর্যন্ত না আপনি জিহাদের পথের পথিক হন আমরা আপনাদের দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে আপনার কাছে পৌঁছতে থাকব আপনাকে সতর্ক করব এবং আপনার জজবাকে বৃদ্ধি করতে সকল পন্থা অবলম্বন করতে থাকব ইনশাআল্লাহ যাতে করে আপনাদের মন জিহাদের ময়দানে উম্মতের সেবকদের সহচারী হওয়ার জন্য অস্থির হয়ে ওঠে চাই এই কারণে আমাদেরকে নিজেদের নিরাপত্তা জলাঞ্জলি দিতে হোক চাই অত্যাচারী শাসক আর শক্তিশালী দুশ্মনের চোখ রাঙানি অগ্রাহ্য করতে হোক যতক্ষণ না আপনি মুজাহিদিনদের সাথে অংশগ্রহণ করতে পারেন আমরা আপনাদেরকে বারবার সতর্ক করতে থাকব আমাদের এই আহ্বান শুনে কখনো কোনো সুখের স্বপ্ন আপনাকে নিজের দিকে টানবে আবার কখনো বা কোনো দুঃস্বপ্ন আপনার পিছু নিবে ফলে আপনার শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটবে আর আপনার দুরবস্থা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি এখনও মুজাহিদিনদের কাতারে সামিল হননি আমরা আপনাদেরকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং ইন্টারনেটের মাধ্যমে গোপন মেসেজ পাঠাবো যার অর্থ শুধুমাত্র আপনিই বুঝতে পারবেন প্রত্যেকটি খবর যাতে আমাদের বিষয়ে আলোচনা থাকবে আপনি তা এমনভাবে পড়বেন যেন সেখানে আপনার সম্পর্কেই আলোচনা করা হচ্ছে প্রতিটি আলোচনা আপনাকে এমনভাবে দেখানো হবে যেন এটা আপনার পিছপা হওয়ার ব্যাপারে মজলুম মুমিনদের পক্ষ হতে আল্লাহর কাছে পাঠানো নামা শব্দ বাক্য ও আলোচনাগুলোর আড়ালে আপনার নিজের আসল নাম ছবি এবং অবস্থান দৃষ্টিগোচর হবে আর আপনার মনে হবে যেন দুনিয়ার সকল মুজাহিদিনরা আপনার আগমনের ব্যাপারে অনেক আশাবাদী আপনার এমন মনে হবে যেন দুনিয়ার সকল মুজাহিদিন কেবলমাত্র আপনাকেই ডাকছে তারা কেবল আপনাকেই যুদ্ধ করতে উদ্বুদ্ধ করছে যতক্ষণ পর্যন্ত না আপনিও তাদের কাতারে সামিল হন সুস্পষ্ট আয়াতের অর্থ এবং তার বিশুদ্ধ ও নির্ভরযোগ্য ব্যাখ্যা আপনার পিছু নিবে সিরাতে ইবনে হিসামের অধ্যায়গুলো এবং আসাদুল গাবাফি মারিফাতি সাহাবার বাক্যগুলো আপনাকে উদ্বুদ্ধ করবে ফলে আপনার কল্পনায় জীবন্ত হয়ে উঠবে যেভাবে উমায়ের ইবনে হাম্মাম রদিয়াল্লাহ লহ আনহু বদরের যুদ্ধে শহীদ হন এবং যেভাবে আনাস বিন নজর রদিয়াল্লাহতালাহু শত্রু শিবিরে আত্ম উৎসর্গ হামলা করেন এবং তরবারির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে শহীদ হন জিহাদ থেকে দূরে থেকে আপনার জীবন আপনার জন্য স্বাচ্ছন্দ্যময় থাকবে না এমনকি আপনার দৈনন্দিন ইবাদতেও প্রফুল্লতা থাকবে না আমরা আপনাকে বারবার আহ্বান করতে থাকব যতক্ষণ পর্যন্ত না আপনি আমাদের কাতারে সামিল হন হে আমার ইমানদার সাথীগণ আল্লাহ তালা যুদ্ধ বিগ্রহ লোভ লালসা আর ভ্রান্তিতে নিক্ষেপ করার মাধ্যমে এই উম্মতের পরীক্ষা নিচ্ছেন যা লোকদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছে সুন্নত পরিত্যাগ করা হচ্ছে বিদাতের চর্চা ও প্রসার প্রচার অব্যাহত রয়েছে ইসলামী সভ্যতা বিকৃত করা হচ্ছে আর জিহাদকে অনেক মুসলমানদের দৃষ্টিতে পাগলাটে এক খেলা হিসেবে প্রচার করা হচ্ছে শয়তান এবং তার সাহায্যকারীরা পথ আগলে রেখে মুমিনদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বাধা দিচ্ছে তারা বলে তুমি কি জিহাদে গিয়ে নিজেকে হত্যা করবে অন্য কাউকে তোমার বিবিকে বিয়ে করার সুযোগ দিবে তোমার বাচ্চাকে এতিম করবে আর তারা এই বলেও বাধা দিতে চেষ্টা করে তুমি তোমার প্রিয়তমা বিবিকে কার জন্য রেখে যাবে কে তোমার বৃদ্ধা মার সেবা করবে কে তোমার দুর্বল পিতা আর শিশু বাচ্চাদের খেয়াল রাখবে আর কিভাবে তুমি তোমার উত্তম কর্মসংস্থান ও সুন্দর বাসস্থান ছেড়ে চলে যাবে কিন্তু আপনি যদি তাদের এটা বলেন যে আমি তো আল্লাহর রাস্তায় জিহাদে নয় বরং গরমের ছুটি কাটাতে বা কোনো দুনিয়াবি লেখাপড়ার কাজে বিদেশে যাচ্ছি তাহলে আপনি তাদের চেহারায় প্রফুল্লতা দেখতে পাবেন এমনকি তারা তাদের সময় অর্থ এবং পরামর্শ দ্বারা আপনার সাহায্য করবে আর আপনার সাথে ভ্রমণ করার সর্বোচ্চ ইচ্ছা ব্যক্ত করবে যদিও বা তাদেরকে আপনার সুটকেসে ঢুকেই যেতে হোক না কেন যদি জলদি অর্থ সম্পদ লাভের সমূহ সম্ভাবনা থাকত এবং সফরও মাঝামাঝি রকমের হতো তবে তারা অবশ্যই আপনাদের অনুগামী হতো কিন্তু তাদের পক্ষে এই কঠিন পথ অনেক দূরবর্তী মনে হয় হে আমার ভাই হুঁশিয়ার থাকুন খুবই সাবধান থাকুন যেন আত্মীয় ও বন্ধুর ছদ্মবেশে থাকা শত্রুগুলো আপনাকে জিহাদের মতো ফরজ ইবাদত থেকে গাফেল না করে সাবধান তারা যেন আপনাকে ধোকায় ফেলে গোমরাহ না করে আল্লাহ তালা বলছেন ইয়া ايها الذين امنوا ان من ازواجكم واولادكم عدوا لكم فاحذروهم হে ইমানদারগণ নিশ্চয়ই তোমাদের কতিপয় বিবি ও বাচ্চারা তোমাদের শত্রু সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকো হে আমার দ্বিধাগ্রস্ত ও সন্দেহগ্রস্ত ভাই সাবধান হন হক জানা ও দেখার পরও অন্যদের মাপকাঠি অনুযায়ী জীবন নির্বাহ করতে রাজি হয়ে যাবেন না তাদের খুশিকেই আপনার খুশি মনে করবেন না রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের চাচা আবু তালিবের মতো হয়ে যাবেন না তিনি জানতেন যে তার ভাতিজা আল্লাহর রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম কিন্তু তারপরেও তিনি তার দুশ্মনদের আশানুযায়ী মৃত্যুবরণ করতেই সন্তুষ্ট ছিলেন নিজের অন্তিম সজ্জায় বলেন আমি আমার বাপ দাদা ও কুরাইশদের ধর্মে বিশ্বাসী থেকে মারা যাচ্ছি হে আমার দ্বিধাগ্রস্ত ভাই আপনি হক সম্পর্কে তো জেনে গেছেন কিন্তু এখনও পশ্চাৎপদ থাকার সিদ্ধান্ত গ্রহণ করে আছেন একদিন এমন সময় আসবে যখন আপনি অন্তিম শয্যায় শায়িত থাকবেন আর যারা জিহাদকে মৃত্যু ও ধ্বংসের পথ এবং পশ্চাৎপদ রয়ে যাওয়াকে জীবিত থাকা বলতো তারা আপনার চারপাশে থাকবে যারা আপনাকে মহব্বত করে তারা আহাজারি করবে বাদবাকি অন্যরা হাসপাতালের খরচ আদায় এবং কাফন দাফনের ব্যবস্থা করবে মৃত্যু আপনাকে তাদের থেকে আলাদা করে দিবে এই বিশ্বাস থাকা সত্ত্বেও তারা তৎক্ষণাৎ আপনার চিকিৎসার ব্যবস্থা করবে কিন্তু যখন মৌত উপস্থিত হয় তখন সকল প্রকার চেষ্টা তদ্বির বেকার হয়ে যায় তারা আপনার লাশের ওপর শ্রদ্ধাঞ্জলি রাখবে যার মাধ্যমে তারা নিজেদেরকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে সেই অন্তিম মুহূর্তে আমার এই শব্দমালা আপনার মনে পড়বে অতপর আপনি অনুতপ্ত হবেন কিন্তু তখন স্রেফ অনুতপ্ত হওয়া আপনার জন্য যথেষ্ট হবে না সেই সময় আপনি শহীদদের ব্যাপারে ভাববেন শহীদদের সর্দার হজরত হামজা তালহু হজরত আনাস বিন নজর তালহু আবদুল্লা আজাম রহিমাহুল্লাহ আবু মুসা আফজাল কউই রহিমাহুল্লাহ আবু লাইস আল লিবি রহিমাহুল্লাহ আবু জিহাদ আল মিসরি রহিমাহুল্লাহ এই সকল সফল কাম লোকদের কথা চিন্তা করে হায় হুতাশ করবেন অতপর আপনি ইহকালের এই অতি সংক্ষিপ্ত জীবন সম্পর্কে ভাববেন আর বলবেন হায় আফসোস মৃত্যু এত জলদি আপনাকে গ্রাস করে নিচ্ছে আপনার এই বাস্তবতার উপলব্ধি হবে যে আপনি ক্ষতিগ্রস্তদের একজন আর আপনার চারপাশের লোকজন যারা জিহাদ পরিত্যাগ করার অপমানে লিপ্ত তারা আপনাকে ধোকা দিয়েছে তখন আপনার বুঝে আসবে যে আপনার বিষয়টি ওই সকল মুজাহিদিনদের থেকে পুরোপুরি আলাদা যাদের প্রতি আপনার মহব্বত ছিল আর আপনার চিন্তা ভাবনাও তাদের মতো ছিল আপনিও আল্লাহর রাস্তায় বের হবার আশা রাখেন বলে দাবি করতেন কিন্তু তারা তো তাদের পছন্দ মতো পরম আকাঙ্ক্ষিত মৃত্যু পেয়ে গেছেন আর আপনি তো সেই মৃত্যু পাচ্ছেন যা কেবল পশ্চাৎপত পিছনে থাকা ব্যক্তিদেরই নসিব হয় বিল্লাহ হে আমার প্রিয় ভাই আমি আপনাদের একটি ছোট্ট ঘটনা শোনাচ্ছি এই আশায় এটা আপনাদের জিহাদের প্রতি উৎসাহিত করবে এটা হুইল চেয়ারে বসে চলাফেরা করা এক অক্ষম ব্যক্তি ও দৃঢ় ব্যক্তির বাস্তব কাহিনী তিনি ছিলেন এক অনারব মুসলিম নাম আহমদ প্রতিজ্ঞা করেছিলেন তিনি অবশ্যই হক পথের প্রতীক হবেন কিন্তু তিনি এমন ভয়াবহ এক রোগে আক্রান্ত ছিলেন যা তার দেহের নিচের অংশকে অবশ করে দিয়েছিল তিনি শুধুমাত্র নিজের হাত ব্যবহার করে চলতে সক্ষম ছিলেন কিন্তু এতদ সত্ত্বেও তার অসীম জজবা তাকে জিহাদের ময়দানে তার ভাইদের কাছে পৌঁছে দেয় মুজাহিদিনদের মার কাজে পৌঁছেই তিনি আবেদন করলেন তাকে যেন সারা রাত পাহারাদানকারীদের দলে সামিল করা হয় আমির সাহেব তার এই অনুরোধে রাজি হলেন তিনি খুশিতে কাঁদতে লাগলেন তার চোখ দয় আল্লাহর রাস্তায় পাহারাদারি করে রাত অতিবাহিত করবে আল্লাহর ফয়সালা অনুযায়ী আমিও রাতে মার্কাজের বাহিরে পাহারার স্থানে গাছেই ঘুমাতাম সারা রাত আমি তাকে দেখেছি পাহারা শুরু হওয়া থেকে ফজর পর্যন্ত ভাই আহম্মদ চেয়ারে বসে আল্লাহর রাস্তায় নিজের মার্কাজের পাহারা দিতে থাকে এই পুরো সময়টা তিনি আল্লাহকে স্মরণ করতেন মাগফিরাতের দোয়া করতেন এবং রোনাজারি করতেন আমি হতবাক হয়ে তাকে দেখতাম কিভাবে তিনি সারা রাত আল্লাহর রাস্তায় পাহারা দিয়ে এবং আল্লাহর ভয়ে কান্নাকাটি করে অতিবাহিত করতেন মাঝে মাঝে কখনো আমি ঘুমে আচ্ছন্ন হয়ে পড়তাম কিন্তু যখনই আমি জেগে উঠতাম আমি তাকে ঠিক আগের অবস্থায় ইবাদতরত পেতাম অন্য সব পাহারাদার মুজাহিদিনরা পালা করে পাহারা দিতেন কিন্তু তিনি ধৈর্যের মূর্ত প্রতীক হয়ে সন্তুষ্ট চিত্তে সারা রাত এক টানা পাহারা দিতেন আমি অবাক হয়ে নিজের মনকে জিজ্ঞাসা করতাম মুসলমানরা কি বর্তমান যুগে জিহাদের ময়দানের এই সকল দুর্লভ উদাহরণ সম্পর্কে অবগত আছেন নাকি তারা পিছনে পড়ে থাকা ও ধোকা বাজদের জালে ফেসে গেছেন আল্লাহর কসম যদি জিহাদের ময়দানে এমন পবিত্র লোকদের অংশগ্রহণ এবং তাদের জীবন থেকে নেওয়া শিক্ষা ছাড়া অন্য আর কোনো উপায় উপকরণ নাও থাকতো তবুও এই একটি বিষয়ই আল্লাহর রাস্তায় বের হওয়ার অনুপ্রেরণা দেওয়ার জন্য যথেষ্ট হতো সুতরাং হে আমার সংশয়ের শিকার ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন আপনারা কত বড় কল্যাণ হতে বঞ্চিত হচ্ছেন হে আমার দিনী ভাইয়েরা জেনে রাখুন যখন বিশ্বাসের খুঁটিতে চির ধরে ইমান ধ্বংসের শিকার হয় আর তখন মানুষ নিজের চিন্তা ভাবনা ও নফসের খেয়াল খুশি অনুযায়ী আকিদা পোষণ করে সে বস্তুবাদের পূজারী হয়ে ইমান বিল গায়েব অর্থাৎ গায়েবের প্রতি বিশ্বাস থেকে দূরে সরে যায় পার্থিব জীবন নিয়েই খুশি ও প্রশান্তি লাভ করে এবং আখিরাত সম্পর্কে গাফেল ও উদাসীন হয়ে পড়ে বড়কালীন জীবনের আলোচনা তাকে পেরেশান দিতে থাকে ফলে তার কাছে দুনিয়াবি জীবনকে একটি যুক্তিসঙ্গত বাস্তবতা আর আখিরাতের জীবনকে কেবলমাত্র একটি অবাস্তব বিষয় মনে হতে থাকে অতপর মানুষ নিজের বিশ্বাস বিকৃত করে তার পঞ্চ ইন্দ্রিয়ের পূজারী হয়ে যায় এই ধরনের মানুষ কেবল দুনিয়ার সেই সাজসজ্জার প্রতি বিশ্বাস স্থাপন করে যা সে চাক্ষুষ দেখতে পায় আর এক পর্যায়ে তার মস্তিষ্ক কিং কর্তব্য বিমোর হয়ে পড়ে পথ হারানো এক অসহায় একাকী দৃষ্টি শক্তিহীন মানুষের মতো তার উদাহরণ মায়ের গর্ভে থাকা তিন মাসের বাচ্চার মতো যে না বলতে পারে না শুনতে পারে সে যেন কুয়ায় ডুবন্ত এক ব্যক্তির অনুরূপ যার চারপাশে ধরবার মতো কোনো জিনিস নেই তার এটাও জানা নেই তাকে কোথায় যেতে হবে কখন যেতে হবে এবং কেন যেতে হবে সকল শিশুরাই জন্মের পরপরই আত্মচিৎকার আর কান্নার রোলের মাধ্যমে এই নতুন অজানা পরিবেশের প্রতি ঘৃণা প্রকাশ করে কিন্তু জন্মের পরের জীবনের বাস্তবতা মাতৃগর্ভে থাকা বাচ্চার কল্পনা থেকে একদমই আলাদা এজন্যই আপনি এমন কোনো মানুষ পাবেন না যে আবার মাতৃগর্ভে যেতে চায় অথচ এটা সেই মাতৃগর্ভ যেখান থেকে বিদায় নেওয়াটা ছিল তার জন্য চরম কষ্টদায়ক সুতরাং যে মুমিন দুনিয়াকে জেলখানা মনে করে সে মৃত্যুকে এভাবেই দেখে আর আল্লাহর রাস্তায় মুজাহিদিনদের কাছে মৃত্যু যেন এক নতুন জন্মের মতোই যা তার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেয় এটা সত্য যে কোনো শহীদ ফিরে এসে সেখানকার অবস্থা আমাদের জানাননি কিন্তু এটা আল্লাহর ওপর তার কিতাবের ওপর এবং তার রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের ওপর আমাদের ইমান যা আমাদের আল্লাহর রাস্তায় মৃত্যুর প্রতি এত পরিমাণ আশান্বিত করে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ এই দুনিয়ার জীবন তার থেকেও বেশি কষ্টকর যতটুকু কষ্টকর মাতৃগর্ভে থাকা শিশুর জীবন আর এই কয়েতখানা থেকে মুক্ত হওয়ার সবচেয়ে সহজ রাস্তা হল আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু মাতৃগর্ভ থেকে এই দুনিয়ার আগত শিশুকে যে কষ্ট ভোগ করতে হয় তা শহীদি মৌতের তুলনায় অনেক বেশি ভীতিকর এক বাস্তবতা কেননা শহীদের তো কেবলমাত্র একটি পিঁপড়ার কামড়ের সমপরিমাণ কষ্ট হয় মুজাহিদ তো তার মৃত্যুকে এই সীমাবদ্ধ আর কষ্টকর দুনিয়া থেকে এক বিস্তৃত ও অসীম দুনিয়ায় স্থানান্তরিত হওয়া মনে করেন যদিও বা তিনি ওই দুনিয়া সচক্ষে দেখেননি আল্লাহ শহীদদেরকে তার জান্নাতে প্রবেশ করাবেন যার পরিচয় তিনি তার কিতাবের মাধ্যমে মুমিনদেরকে দিয়েছেন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণকারীগণ মৃত নয় যদিও আপনি তাকে মাটির নিচে দাফন করে দিলেন তারপরেও তারা মৃত নয় যদিও আপনি তার জন্য রহমতের দোয়া করছেন তারপরেও তারা মৃত নয় যদিও আপনি তাদের জন্য চোখের পানু ফেলছেন তাদের জন্য বিলাপ করে কাঁদছেন তারপরেও তারা মৃত নয় তারা তো জীবিত কিন্তু আপনি সেই মর্যাদাপূর্ণ উন্নত জীবন সম্পর্কে অবহিত নন তারা এমন এক জায়গায় জীবিত রয়েছেন যে জায়গা সম্পর্কে আপনি জানেন না আর যদি আল্লাহ তালা জান্নাতে তাদের জীবন যাপনের এক ঝলক আপনাকে দেখিয়ে দিতেন তাহলে আপনিও ওই জীবনের আশায় রণাঙ্গনের পর রণাঙ্গন নিরন্তর জিহাদ চালিয়ে যেতেন আর যদি আল্লাহ তালা আপনাকে সকল জান্নাতি পাখিদের হৃদয়ে শহীদদের সম্পর্কে বিদ্যমান একটি মাত্র কথোপকথনও শুনিয়ে দিতেন তাহলে আপনার জানা হয়ে যেত তারাও আল্লাহর কাছে আপনার জন্য রহমত ও ইস্তিকামাতের দোয়া করে হে আমার সংশয়গ্রস্ত ভাই আমি একটি ঘটনার দ্বারা আপনাদের ইসলামী জজবা ও শক্তিকে জাগ্রত করতে চাইব ইনশাআল্লাহ এক মুহূর্তের জন্য আপনার চোখ দুটি বন্ধ করে নিন আর আপনার কল্পনাকে সেই ঘটনার দিকে নিবদ্ধ করুন যেটি আফগানিস্তানে সংগঠিত হয়েছিল শুধুমাত্র শব্দগুলো শুনেই ক্ষান্ত হবেন না বরং এমনভাবে কল্পনা করুন যেন এই দৃশ্য আপনার মস্তিষ্কের পর্দায় আপনাকে দেখানো হচ্ছে প্রিয় ভাই চোখ দুটি বন্ধ করুন একবার আমেরিকানরা দুইজন তালেবান পথ প্রদর্শককে গ্রেফতার করার জন্য একটি আফগান গ্রামে হামলা চালালো ওই দুইজনের কারণে আমেরিকানদের প্রাণ যায় যায় অবস্থা প্রচণ্ড যুদ্ধ লড়াইয়ের পর ওই দুই পথ প্রদর্শক শাহাদাতের উঁচু মাকাম লাভ করেন কিন্তু এতে ক্রুশের পূজারীদের প্রতিশোধের আগুন নিবল না তারা ওই উভয় পথ প্রদর্শকের বিবিদেরকে হেলিকপ্টারে উঠিয়ে নিয়ে যায় অতপর আকাশে উড়ন্ত অবস্থায় তারা সেই মহিলাদ্বয়ের কাপড় জমিনে ছুঁড়ে ফেলতে শুরু করে যাতে লোকজন জেনে যায় উভয় শহীদের পরিবারের ওপর কি পরিমাণ তাণ্ডব লীলা বয়ে গেছে প্রিয় ভাইয়েরা যখন আমি এই ঘটনার বিষয়ে ভাবি এবং প্রতি মুহূর্ত সেই দৃশ্যপটের পাশবিকতার কথা চিন্তা করি তখন আমি আক্ষেপ করি যদি আমার দশ লাখ যান থাকত যদি আমি সেই সবগুলো যানকে এই নিষ্পাপ মা বোনদের জন্য কুরবানি করে দিতে পারতাম যদি আমি সেই সকল উলামায়া সুকে যারা তাদের মাখরু ফতোয়ার দ্বারা জিহাদের বিরোধিতা ও আমেরিকাকে সাহায্য করে তাদের এক ময়দানে একত্র করতে পারতাম যেন মুজাহিদিনদের এতিম বাচ্চা ও বিধবারা তাদের ওপর জুতা নিক্ষেপ করতে পারে এমনকি তারা যাতে এদেরকে জুতার স্তূপের নিচেই জীবিত কবর দিয়ে দেয় হে আমার প্রিয় ভাই এখনই চোখ খুলবেন না কারণ এখনও দৃশ্যপট শেষ হয়নি একটু ভাবুন যদি এই মুসলমান বোনেরা আপনার মা আপনার বোন অথবা আপনার বিবি হতো আপনি কি এমনটি ভাবতে পারতেন আপনি কি এরকম চিন্তাও করতে পারতেন যদি আপনার উত্তর হয় না তাহলে বিশ্বাস করুন এর সবই তো আফগানিস্তানে হয়েছিল এবং হচ্ছে অপবিত্র নাপাক কাফেরেরা আমাদের মুসলিম বোন তাহেরা ও আফিয়ার সাথে এমন ব্যবহারই করছে এই ঘটনা তো সেই সকল ঘটনার মধ্য হতে একটি যা কাফেরদের নির্লজ্জ মিডিয়াগুলো সাধারণ লোকদের থেকে গোপন করে সুতরাং এগুলো জানার পর এখন আপনার প্রতিক্রিয়া কী আমার কাছে তো এই বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক লাগে যে এত কিছু শোনার পরেও আপনাদের কেউ কেউ কেন আবার নিজের জীবন ও আশা আকাঙ্ক্ষার দিকে এমনভাবে ফিরে যান যেন কিছুই হয়নি হে মুসলিম ভাইয়েরা আমি আপনাদেরকে যা কিছু বলেছি তা না কোনো রেড ইন্ডিয়ানদের উপাখ্যান না ভিয়েতনাম যুদ্ধের কোনো মর্মান্তিক ঘটনা হে উম্মতে মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম এই সব কিছু মুসলমানদের পবিত্র জমিনেই ঘটছে আর এই বোনগুলো যাদের ইজ্জত আব্রু ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে তারাও তো রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের উম্মত তাদের কেবলাও তো সেটাই যেটা আমাদের কেবলা তারাও তো রমজানে রোজা রাখে বাইতুল্লায় হজ করে আপনি কখনোই শান্তিতে বা নিরাপদে থাকতে পারবেন না যদি না আপনি প্রতিশোধ গ্রহণের জন্য এবং তাদেরকে সাহায্যের জন্য নিজের জীবন উৎসর্গ করেন হে আল্লাহর রাহে জিহাদে বের হতে দ্বিধাগ্রস্ত ভাই আমি আপনাদের জিহাদের পথে আহ্বান করতে আফগানিস্তানের পুরুষদের আত্মত্যাগের কাহিনীর পরিবর্তে এখানকার নারীদের বীরত্বের ইতিহাস শোনাব যেন আপনি আপনার হৃদয়ের নিষ্প্রভ আগুনকে উত্তপ্ত করতে পারেন এবং তা পরক করতে পারেন যাতে বোঝা যায় আসলেই আপনি সেই প্রকৃত পুরুষ কিনা যিনি আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করার জন্য জিহাদের ময়দানে রওনা হন প্রথম ঘটনা এক শাহাদাতকামী বোনের যিনি মুরতাদদের চেকপোস্টের কাছে গিয়ে চিৎকার করতে শুরু করেন যাতে করে বেশি থেকে বেশি সৈনিক তার চারপাশে একত্রিত হয় যেই তারা তার কাছে এসে পৌঁছল তিনি তৎক্ষণাৎ আল্লাহ আকবর তাকবির বলে তার বারুদের বেল্ট ছিঁড়ে ফেলেন তার হালকা সুশ্রী দেহ ক্ষুদ্র ধূলিকণায় পরিণত হয়ে যায় আর এর সাথে আল্লাহর একরাশ দুশ্মনও জাহান নামের ঠিকানায় পাড়ি জমায় অন্য আরেকদিন রাশিদা খাতুনের ঘরে যখন মুজাহিদিনরা প্রবেশ করেন তিনি তার স্বামীর মেশিনগান নিয়ে নিজেই মুজাহিদিনদের পাহারাদারি করতে লেগে পড়লেন অনেকক্ষণ পর যখন তাকে বিশ্রাম নিতে বলা হলো তিনি জবাব দিলেন কখনোই না আল্লাহর কসম যদি আল্লাহর দুশ্মনরা এখানে এসে পড়ে তাহলে আমি ছাড়া আর কেউ তাদের সাথে লড়বে না অন্য আরেক নবযৌবনা কন্যা তিনি তার বিয়ের সুখ ও স্বপ্নের পরিবর্তন করেন এভাবে তিনি প্রত্যেক ওই রকম ব্যক্তিকে বিয়ে করতে প্রস্তুত ছিলেন যিনি কাফের ও মুক্তারদের বিরুদ্ধে শহীদি হামলা করতে তাকে সাহায্য করবেন আমাকে আমার এক ভাই এই ঘটনা শুনিয়েছেন যা সত্য হওয়ার বিষয়ে আমার কোনো সন্দেহ নেই ঘটনাটি হচ্ছে মসজিদে অনবরত রক্ত প্রবাহিত হচ্ছিল আর যখন তিনি রক্তের মাঝে হাত দেন তখন তা থেকে চোখ গয়নাগাটি হাড্ডি এবং চুল বেরিয়ে আসে যেগুলো নির্মমতা ও বর্বরতার শিকার আমাদের শহীদ বোনদের দেহের অংশ ছিল এরাই তো জায়নাব আয়সা খাদিজা ও রুকাইয়া যাদের দিনের জন্য সর্বস্ব কুরবানি দিতেও বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করেননি কিন্তু হে আবদুল্লাহ হে খালিদ হে জাফর হে আহমদ আপনি এই দিনের সাহায্যের জন্য কি করেছেন কি করছেন হে চিন্তামগ্ন নজওয়ান আপনি ইসলামের জন্য কি পেশ করছেন কাল যখন আল্লাহ তালা আপনাদের একটি নির্দিষ্ট সময়ে একত্র করবেন তখন তাকে কি জবাব দিবেন আল্লাহর সামনে উপস্থিত হয়েও কি ওজোর পেশ করবেন যেখানে আপনার বাহাদুর বোনেরা ইতোমধ্যে আপনার এই সকল ওজোরগুলোকে বেকার ও অবাস্তব প্রমাণিত করেছেন হে আমার দ্বিধাগ্রস্ত ভাই আমি আমার এই আলোচনা আল্লাহর রাস্তায় জিহাদের ফজিলত সম্পর্কে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে শেষ করছি ওয়াল্লহি এটা এই বিষয়ে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হাদিসগুলোর একটি হজরত আমের বিন সাদ রদিয়াল্লাহ তালাহু তার পিতা থেকে বর্ণনা করেন একদিন রাসুল সাল্লাহ হাসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন এমন অবস্থায় এক ব্যক্তি নামাজের জন্য আসলেন নামাজের কাতারে দাঁড়িয়েই তিনি এই দোয়া করলেন হে আল্লাহ আমাকে সেই সর্বশ্রেষ্ঠ জিনিস দান করুন যা আপনি আপনার সৎ বান্দাদের দান করেছেন নবীজি সাল্লু আলহিহাসাল্লাম নামাজ শেষ করে জিজ্ঞাসা করলেন কে এই দোয়া করেছে সেই ব্যক্তি জবাব দিলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আমি করেছি রাসুল সাল্লাহ আলহিহাল্লাম বললেন তাহলে তো তোমার ঘোড়া আহত হবে আর তোমাকে শহীদ করে দেয়া হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহর রাস্তায় শাহাদাত যেমনটি নবী সাদেক সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন সেই ব্যক্তির ঘোড়ার আহত হওয়া এবং তার নিহত হওয়া এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত যা আল্লাহ তালা তা সৎ বান্দাদের দান করেন হে আমার ভাইয়েরা তাই আসুন সেই ইবাদতের দিকে যার মতো কোনো ইবাদত নেই আসুন সেই মৃত্যুর দিকে রাসুল সাল্লাহ হাসাল্লাম তিনবার যে মৃত্যুর জন্য দোয়া করেছিলেন সেই সম্মানজনক মৃত্যুর দিকে যার মিষ্টতা শহীদ ব্যক্তি জান্নাতে গিয়েও ভুলতে পারবেন না এমনকি তিনি মহান আল্লাহর কাছে আবেদন করবেন যেন তাকে আবারও দুনিয়ায় পাঠানো হয় যাতে তিনি দশ বার শহীদ হওয়ার স্বাদ আস্বাদন করতে পারেন আপনার পথের প্রতিবন্ধকতার সকল প্রাচীর ভেঙে ফেলুন সকল জড়তা কাটিয়ে উঠুন সকল গোপন সংগঠনের ত্রাস বনে যান আর সেই জান্নাতের আশায় বেরিয়ে পড়ুন যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান আর যা আল্লাহ তালা তার নেক বান্দাদের জন্যই বানিয়েছেন শীঘ্রই আপনারা স্মরণ করবেন যা আমি আপনাদের বলছি আর আমি আমার কাজ আল্লাহর কাছে সোপর্দ করছি আর নিজ কাজে আল্লাহ পূর্ণ ক্ষমতাবান কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ একটি দল থাকবে অটল সদা লড়াই চালিয়ে যাবে ময়দানে দৃঢ় হিম্মতে সত্যের পথে পাবে খোদাই মদদ সাথে সংগ্রামে একটি দল থাকবে অটল সদা লড়াই চালিয়ে যাবে ময়দানে দৃঢ় হিম্মতে সত্যের পথে পাবে খোদাই মদদ সাথে সংগ্রামে